بسم الله الرحمن الرحيم লেখক বলছেন ফাসলুন ফি হাদিহি সাল্লাহ আলী হাসাল্লাম ফি তেয়াম্মুম এই অধ্যায় হচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লামের তেয়াম্মুম সম্পর্কে আদর্শ কেমন ছিল এই সম্পর্কে তেয়াম্মুম সম্পর্কে রসুল্লাহ সাল্লামের সিরাত রসুল্লাহ আদর্শ কি ছিল তেয়াম্মুম কিভাবে করতেন তেয়াম্মুমের বিধিবিধান কি এ সম্পর্কে বলছেন যে কানা সাল্লাহিন রসুল্লাহ সাল্লা করতেন ওয়াহিদা একবার মাটিতে মেরে দুইবার নয় ভালো করে রাখেন দুইবারের ফতুয়া দুর্বল ভিত্তিহীন সহি নয় একবার করতেন লিল কাফাইন আর ওই একবার মেরে চেহারার আর কিসের করতেন হাতের কফ কফ এতটুকু এতটুকু পর্যন্ত এতটুকু চেহারার আর এতটুকু ফাংসলু কি আল্লাহ বলছেন যে তোমরা যদি পানি না পাও বা পানি ব্যবহার করতে না পারো তাহলে কি করো পাক পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করো আর ফামসাহু বিওজুহিকুম তোমাদের চেহারা মুখমণ্ডল গলির ওপর মাসে করে না হাত ফিরিয়ে নাও ওয়া তোমাদের হাতে তো এই হাত বলতে হাত এখান থেকে শুরু করে এটা সবটাকে হাত বলা হয় এর মধ্যে আবার ভাগ আছে এটুকু হচ্ছে কফ এটা হচ্ছে জেরা হ্যাঁ এটা হচ্ছে আদত বুঝতে পেরেছেন বিভিন্ন ভাগ আছে এটা হচ্ছে আপনার নির্ফাক এই এই হাড্ডিটা হচ্ছে রসু এতগুলি প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে হ্যাঁ তো কত কতটা করতেন আল্লাহ হাত বলেছেন হাতের মধ্যে এতটুকু হইতে পারে সম্ভব না এতটুকু হইতে পারে আবার এতটুকু হইতে পারে তো তেমন মশাটা কতটুকু হাতের উপর হইত এই আয়াতের ব্যাখ্যা ইয়াদের ব্যাখ্যা তেমন আপনি নিজের ভাষায় অমুক এসে আমার হাতটা ধরে নিল আর হাতটা ধরলো মানে এখানটা ধরলো না এখানটাও ধরলো না এখানটা ধরলো সবটাই তো হইতে পারে তাই না হইতে পারে এখানটা ধরে আপনাকে টেনে নিয়ে যাচ্ছে হয়তো এখানে হাত দিয়েছে সবগুলি সামিল হাত মানে এই ইয়াদ হাত এর ব্যাখ্যা নবী করিম সাল্লাম করে দিয়েছেন নবী করিম সাল্লাম করে দিয়েছেন তাতে হাদিস রয়েছে কফ কফ মানে হচ্ছে এতটুকু হ্যাঁ, কবজি পর্যন্ত এতটুকু এইটুকু হচ্ছে কফ তো নবী করিম সাল্লামের তেমন ছিল একবার মারা আর একবার মেরে চেহারার মশাই করা আর এতটুকু এদিকে নয় এই হাদিস যে একবার মারতে হবে আর চেহারা আর এ হাতের কবজি পর্যন্ত করতে হবে ইহাদি সহি বোখারিত রয়েছে আর সহি মুসলিমে রয়েছে আম্মার বিন ইয়াসের আল্লাহ তালা আনহমা থেকে প্রসিদ্ধ হাদিস ওয়ালাম ইয়াসেহ আনহু আন্নাহু বেজার বাতাইন আর রসুল্লাহাম থেকে এটা মোটেই সহি নয় যে তিনি দুইবার মেরেছেন যেমন আমাদের দেশের মুকাল্লিদ ভাইদের কাছে যে ফতুয়া আছে সেটা হচ্ছে কি তাদের ফেকাই যে দুইবার মারতে হবে একবার হাতের জন্য একবার চেহারার জন্য ওয়ালা ইলালমের ফাঁকাইন আর এ মাসে কোনই পর্যন্ত নয় তাদের আর একটা ফতুয়া হচ্ছে যে এইখান পর্যন্ত একবার উজুতে যতটা ধান ততটা হাত ফেরিতে হবে এই করতে হবে তাহলে তেয়ামের ক্ষেত্রে তাদের সাথে সহি হাদিসের বিরোধী মানে তারা সহি হাদিসের বিরোধিতা করেছে দুটি ক্ষেত্রে একটা সহি হাদিস বলে একবার মারতে হবে তারা দুইবার মারে মাটিতে আর আরেকটা সহি হাদিস প্রমাণ করে যে এই হাতের কবজি পর্যন্ত শুধু হাত ফেরাইতে হবে ওরা কনুই পর্যন্ত ফেরায় এই দুটোই ঠিক নয় কালাল ইমাম আহমদ শুনুন আহমদ রহমতুল্লাহ আলী কি বলেছেন চারজন আইম্মাই কেরাম ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ ইমাম শাহি রহমাহুল্লাহ ইমাম মালিক রহমাহুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বর রহমাহুল্লাহ রহমতুল্লাহ আজমাই এর চারজনের মধ্যে সব শেষে এসছেন ইমাম আহমদ রহমতুল্লাহ আলী এবং এমাম আহমদ তাদের মধ্যে সবচেয়ে বড় মহাদ্দেশ ছিলেন কারণ ধীরে ধীরে হাদিসগুলো সংকলন হয়ে এসছে আর হাদিসের চর্চা বেশি হয়েছে হাদিস তার কাছে সবচেয়ে বেশি পৌঁছেছে এজন্য জন্য তাঁর কিতাব মুসনাদ আহমদের ত্রিশ হাজার হাদিস রয়েছে হাদিস রয়েছে আহমদ কি বলছেন মানকালা ইন্না এলাল যে বলবে যে করতে হবে কনই সহ এখান পর্যন্ত হজুর মতো করে তাহলে এটা সে এমন এক কাজ করলো বা কথা বললো যেটা নিজের পক্ষ থেকে বাড়িয়ে বললো নিজের পক্ষ থেকে বাড়িয়ে বললো মানে কোন হাদিস তারা প্রমাণিত নাই যে কোন পর্যন্ত তেয়ামমে হাত ফিরাইতে হবে এখন আর একটা মাসলা তেমন সম্পর্কে আলোচনা করছেন লেখক সেটা হচ্ছে যে মাটিটা কেমন হবে মাটি হইতে হবে নাকি বালি হলেও চলবে ধুলো হলেও চলবে ধুলো তো না হয় মাটি হলো হ্যাঁ এটেল মাটি হোক আর দোঁয়াশ মাটি হোক এখন বেলে মাটি হোক বালি শুধু বালি মরুভূমির বালি বেলে মাটি নাও মাটি বলা যায় না বালি আর বালি মরুভূমিতে আর নবী করিম সাল্লাম যেই দেশে সফর করেছেন যেই দেশে সাহাবাই কেন সফর করেছে সেই দেশে হয় পাহাড় হ্যাঁ তাও ধুলো নয় আর না হইলে বালি আর বালি হেদাম থেকে বেরিয়ে রিয়াজ হয়ে আপনি জাইফ তাইফের দিকে চলে যান অথবা আল কাসিম হয়ে আপনি মদিনার দিকে চলে যান বালি আর বালি বালি আর বালি হ্যাঁ কোথাও ধুলো মাটি নেই তারপরে যখন বালি শেষ হলো তখন শুরু হলো পাহাড় আর পাহাড় পাথর আর পাথর তো এখন পাথরের এলাকা দিয়ে সফর করছেন তো কি করবেন ঢিলা দেশ থেকে নিয়ে আসবেন হ্যাঁ যে দেশে ঢিলা পাওয়া যায় সেই দেশটা আমদানি করে ঢেলার ব্যবস্থা আমাদের দেশের মতো যদি আমল শুরু হয় তাহলে এখানে একটা ঢেলার ভালো ব্যবস্থা চলবে এদেশে তো ঢিল ঢিল পাওয়া যায় না আর আমাদের দেশের মোল্লা হুজুররা পকেটে করে একটা ঢিল রাখে পকেটে রাখে না ব্যাগে রাখে কিন্তু রাখে পলিথিন এই একটা ঢেলা থাকতে হবে হাসপাতালে পর্যন্ত দেখেছি স্পেশাল একটা ঢেলা রেখেছে হ্যাঁ বাড়িতে হজেও ঢেলা বেঁধে নিয়ে আসে হ্যাঁ সবাই নিয়ে আসে আচ্ছা সুহান আল্লাহ এরা জানে না আসলে আরবরা জানে না হলে হাজিদের জন্য একটা ঢেলার ব্যবসা একটা দোকানই খুলে দিত হজের মৌসুমে রসুল্লাহাম যে দেশে বসবাস করেছেন হয় পাথর আর না হইলে বালি তাহলে পাথরের উপরেও আশা করেছেন যেটুকু ধুলো পড়ে আছে বালি পড়ে আছে ওর ওপর ওইটুকু যথেষ্ট হয়েছে ওটা হচ্ছে সাইদ হ্যাঁ আর বালির ওপর করেছেন নিঃসন্দেহে এই কথাটি লেখক এখানে বলতে চাইছেন ওই সব ভূমিতে করতেন যার নামাজ পড়তেন করতেন যেখানে নামাজ পড়তেন সেখানে তেমন করতেন বুঝছেন না পাক মাটির ওপর নামাজ পড়তেন পাক মাটি পাথরের ওপরই হোক অথবা বালির ওপর বালির ওপর নামাজ পড়তেন পাথরের ওপর নামাজ পড়তেন পাহাড়ি এলাকা দিয়ে সফর করছেন মদিনা থেকে মাক্কা ও আর ওর ওপরেই তেমন করতেন তোরাবান মাটি হইতে পারে কোন জায়গায় মাটি হইতে পারে যেমন কিছু এলাকায় আছে আর সৌদি আরবে কানাত আউসাবি খাতান অথবা লোনা মাটি হোক আওরামলান অথবা বালি হোক বালির ওপরেও আনহু থেকে সূত্রে প্রমাণিত কাল তিনি বলেছেন সোমা ফাইন তাহুরা যেখানে আমার উম্মতের কাউকে নামাজ পেয়ে যাক আমার উম্মতের যে কোনো ব্যক্তিকে যেখানেই তার নামাজে পেয়ে যাবে মানে নামাজের সময় হয়ে যাবে অক্ত হয়ে যাবে ফাইন দাহু মসজিদ তাহুরু তার কাছে তার মসজিদও আছে আর কি আছে তার কাছে পবিত্রতার ব্যবস্থাও আছে তার কাছে মসজিদ আছে যেখানে নামাজের রক্ত হলো সেখানে মসজিদ মানে ওখানে নামাজ পড়েন মসজিদ খুঁজতে হবে কোথায় মেনারে দেখা যায় কোথায় মসজিদ উনি শহরের বাইরে আছেন না কোথায় যে মসজিদ পাবো পরেশান হওয়ার কিছু নেই যেখানে নামাজের টাইম হলো ওইখানে আপনি নেমে যান বালির ওপর পাহাড়ের ওপর যেখানে হবে সেখানে নামাজ পড়ে যাবেন আপনার কাছে মসজিদ আছে যেখানে যাবেন সেখানে আপনার সাথে মসজিদ আছে আর সেখানে কি আছে তহর মানে যা দিয়ে পবিত্রতা অর্জন করা যায় তা আছে পানি আছে তো ঠিক আছে আর পানি নাই তাহলে তাহুর হচ্ছে মাটি মাটি মানে পাহাড়ি এলাকা আছে মরুভূমি এলাকা আছে বালি আছে যা আছে জমিন যেই জমিনের উপর নামাজ পড়তে পারছেন সেই জমিনের উপর যে কোনো ধরনের জমিন হোক তাতে কি চলবে তাই চলবে দিন এত সহজ এই হাদিসটি মুসনাদ আহমদ রয়েছে আবু মামার আল্লাহ তালানো থেকে বর্ণিত এর সনদ সাহি এই হাদিসটি স্পষ্ট দলিল যে কোন ব্যক্তিকে তার নামাজের রক্ত যদি পেয়ে যায় মরুভূমি এলাকায় বালিতে ফর লাহু তাহরুন তাহলে বালি তার জন্য পবিত্রতা অর্জনের ব্যবস্থা ওয়ালাম্মা সাফার দলিল আরেকটা শোনেন বলছেন নবী করিম সাল্লাম যখন তার সাথী সঙ্গীদেরকে নিয়ে তাবুকের যুদ্ধের উদ্দেশ্যে সফর করছে কয়েকশো কিলোমিটার লম্বা সফর এটা ছিল নবী সাল্লামের এর চোদ্দ বড় সফর নবী সাল্লাম করেননি নবুয়াতের পরে বা দিনের জন্য তাবুকের সফর প্রায় হ্যাঁ সাতশো কিলোমিটার যখন রসুল্লাহ সফর করেছিলেন এবং তার সাথী সঙ্গীরা সাহাবাই কেরামগন রাজি আল্লাহ তাবুক তাবুকের যুদ্ধে তাদের এই রাস্তায় ওই মরুভূমি এলাকা অতিক্রম করেছিলেন তারা মা ওহমফি গায়াতুল কিল্লা তাদের পানি অত্যন্ত কম ছিল পানির বড়ই স্বল্পতা ছিল কোথায় মরুভূমিতে পানি মদিনা থেকে তাবুকের সফরে আর থেকে এরকম কোন বর্ণনা নেই যে সাথে করে মদিনার আশপাশ থেকে মাটি বা ঢিলা উঠিয়ে নিয়ে গেছেন ওয়ালা আমার বেহি না কোনো সাহাবিকে নির্দেশ করেছেন যে দেখো রাস্তাঘাটে তেমন করতে হবে কোথায় মাটি পাওয়ার না পাও নিজের বাড়ি থেকে এখান থেকে মাটি কিছু নিয়ে চলো ঢিলা নিয়ে চলো এরকম করেননি নির্দেশ দেননি ওয়ালা আলাহ আহাদুমিন আসাবি তার সাহাবাই কেরামদের কেউ করেননি অথচ নিশ্চিত বিষয় যে এই মরুভূমি এলাকায় আরব দেশে হ্যাঁ এই যে লম্বা সফর এই সফরে তবুকা সফরে মাটির তুলনায় বালির বেশি মাটি কোথায় এখানে দেখতে পাওয়া যায় বালি বেশি তারপরেও নবী করিম সাল্লাম না সাহাবাই কেরাম মাটি সাথে করে নিয়ে গেছেন না কাউকে নির্দেশে দিয়েছেন আরদুল হেজাজ এইরকমই হেজাজ মক্কামুদ্দিনার ভূমি এবং অন্যান্য এলাকা অমান্তা দাব্বার হাজা যে বিষয়টা নিয়ে চিন্তা করবে সে নিশ্চিত হয়ে যাবে কাতা বিআনাহু কানা ইয়াতায়াম্মামুবির রামল যে রাসূলুল্লাহ সাল্লাম বালির ওপরই তেমন করতেন বালিতে এই যে দামাতে বেরিয়ে গেলে দেখেন বালির পাহাড় হ্যাঁ, আছে আচ্ছা? আপনি এয়ারপোর্টের দিকে যান অথবা রিয়াজ রোডে যান দুই দিকে বালি আর বালি কত পাহাড় বালির উপর তেমন করবেন আপনি আল্লাহ আলম হাজা কৌলুল জমহুর এটা হচ্ছে অধিকাংশ আইম মাইকার মত যে মাটি হোক অথবা বালি হোক জমিন যেখানে জমিন আছে আর জমিন যে কোনো ধরনের জমিন হোক ওর উপর আপনি মাসা করবেন মাসার ক্ষেত্রে মাসার তারিকা হয়ে গেছে না অপর ভাগে তাই না মাসার ক্ষেত্রে নতুন কিছু জানেন যে আমাদের দেশে মাসা করার কি তরিকা শিখায় আচ্ছা ওটা মাসার বিষয় তেমনটা কেমন করে করে দেশের মানুষ তেমনটা তেমনটা দেখেন যার জানা আছে করার কোন দলিল নেই জি হ্যাঁ হ্যাঁ নিয়ত হ্যাঁ, করতে হয় পড়তে নয় নামাই তো হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ এইরকম হ্যাঁ। করেন হ্যাঁ করে আপনি ব্যাস যাতে করে ওপরে নিচে ব্যাস হ্যাঁ জি জি বেশি ধুলো থাকলে আপনি হালকা করে নেবেন ছেড়ে নেবেন হ্যাঁ কিন্তু তিন তিনবার করে মারলে সব উঠিয়ে নেবেন যেভাবে মারলেন এই মারামারি হ্যাঁ বলছেন যে ওয়াম্মা মাজোগ্রাফি সেফাতে তাই ওয়াজে বতুনি আসাবে ইউসরা আলা জহরিল ইউমনা কেউ কেউ এই তরিকা শিখেছেন ইবুল কাম রহমতুল্লাহ জামানে তাহলে এইরকম বিদাতি তরিকা ছিল কি বলছে যে বতুনে আসাব ইয়াদিল ইউসরা বাম হাতের আঙ্গুলের ভিতরটা হম বাম হাতের আঙ্গুলের ভিতরটা আল্লাহ জহরুল না ডানের ওপর রাখায় ডানের ওপর রাখা সোম্মা ইমরার ওহা এলাল মিরফাক আর এইরকম এইদিকে নিয়ে আসতে হবে এইরকম করে এইরকম করে কথা বুঝল সোম্মা এদারত বাতনে কাফেহি আলা বাতনি জেরা তারপরে এটাকে নিয়ে আসা এইভাবে এইভাবে বুঝতে পারছেন কাল মতো করে তাহলে হ্যাঁ কানে যেমন করে রাখো এরকম কেমন করে যে করে ওরা আল্লাহ জানে তো বলছে যে এটা বলছে ফাহাদ আমি মাইউলাম ইয়াফাল নবী সাসম এরকম করেননি নবী করিম সাল্লাম এইরকম ওলা আল্লাহ আসাবি নবী সাসা এইভাবে শিখাননি এই কনই পর্যন্ত যারা কনই পর্যন্ত করেছে তারা এগুলো তরিকা বিভিন্ন তরিকা নিজের পক্ষ থেকে আবিষ্কার করেছে ওলা আমার আবি নবী নির্দেশও করেননি নবী সাল্লাম এটাকে পছন্দ করেননি ওয়াহাদ হাদিউ নবী সাল্লাহ সাল্লাম থেকে যেটা প্রমাণিত সেটা বললাম আর আরেকটি বিষয় যেটা উল্লেখ করছে সেটা হচ্ছে নবী প্রত্যেক নামাজের জন্য যে তেমম করেছেন তা করেননি তেমটা ঠিক অজুর মতো যেমন এক অজু দিয়ে কয়েক তো পড়েছেন ওইরকম এক তেমম দিয়ে কয়েক নামাজ পড়েছেন ওয়ালা আমার এর নির্দেশ দেননি বাল আতলাকা তাইয়াম্মাম করেছেন আর ছেড়ে দিয়েছেন তেমন যতক্ষণ আছে আছে মাকামাল আর তেয়াম্মমকে উজুর স্থলাভিষিক্ত করেছেন যেমন উজু তেমন হচ্ছে এটা প্রমাণ করে যে তেয়ামের হুকুমটা হচ্ছে অজুর হুকুমের মতো তেয়ামের বিধান হচ্ছে উজুর বিধানের মতো ইল্লাফি মাক্তাদারিলাফ যদি দলিল থাকে পার্থক্যের তাহলে পার্থক্য না নাহলে কোনো পার্থক্য নেই পার্থক্য যেমন আছে যে উজুর যতগুলি অঙ্গ আছে সবগুলি অঙ্গতে যেমন পানি ফিরাইতে হবে আর মাথার মাসা করতে হবে ওইরকম আপনার ধুলো ফিরাইতে হবে না এটা পার্থক্য আছে দলিলে তো ওই পার্থক্যটা আছে আর এখানে এইরকম নেই যে উজুতে তো এক উজু দিয়ে কয়েক অক্ত নামাজ পড়তে পারবেন কিন্তু তেয়ামে মানে প্রত্যেক অক্তের জন্য তেয়াম করতে হবে না এরকম কোন শরীয়তে বিধান নেই জি উজুর মতো বরং এর বিপরীত ছোট বাচ্চা শিশু দুধ খাওয়া শিশু যদি ছেলে হয় তাহলে পানি ছিটিয়ে নয় যথেষ্ট আর মেয়ে হইলে ধুইতে হবে এর হেকমত সম্পর্কে বলা হয়েছে যে ছোট বাচ্চা নলের মতো দিয়েছে ছেড়ে একবার গোটা কাপড় খাপ করে দিতে পারে এখন গোটা কাপড় ধোয়া তো খুব জটিল সেজন্য ছিটিয়ে দিলে যথেষ্ট পক্ষান্তরে মেয়েদের পেশাব এক জায়গায় সাধারণত থেকে যায় কাছাকাছি সেজন্য ধোয়াটা সহজ তাই ধুতে বলা হয়েছে আপনার বিপরীত যুক্তি সরিয়ে রয়েছে <laughs> এইরকম শহরের মধ্যে অত সহজে তেমন চলবে না আশেপাশে পানি নেই কোন মসজিদে নেই একটা মসজিদ কত দূর পর্যন্ত মসজিদ নেই তাহলে তো চলতে পারে শহরের মধ্যে এটা না বাইরে হ্যাঁ। এটা তো সৌদি আরব মানে দেড় কিলোমিটার দূরে মসজিদ হবে এটা তো হওয়ার কথা নয় না না ঠিকই আছে বাকাল আছে পানি আছে তো পানি আছে পানি আছে এটা চলবে না এমনকি জমজম পানি আছে জমজমের পানিতে উজু করতে হবে উমরায় গিয়ে অনেকে জমজমের পানি গাড়িতে ভর্তি আর তেমন করে নামাজ পড়ছে এরকম করেছে এক দায়ী তো এরকম করেছে পরে মশলাটা আমাদের কাছে এসেছে কয়েক বছর আগে ঘটনা প্রথম কথা খ্রিস্টানরা মূর্তি বানিয়ে পূজা করে এটা আমি জানি না জানেন কেউ খ্রিস্টান মূর্তি বানিয়ে পূজা করে না তবে তাদেরও কুফরি সিরকি আকিদা আছে এতে কোনো সন্দেহ নেই যে তারাও তিন তিন এলাহাতে বিশ্বাসী অথবা যিনি আল্লাহ তিনি ঈসা মারিয়াম আসার আগেই এই শির কুফুরি খ্রিস্টানদের মধ্যে ঢুকে খ্রিস্টানরা তৌহিদের ওপর কেউ নেই ভালো করে শুনে রাখেন তারপরেও তাদের সাথে আল্লাহ পাক রব আলমিন কিছুটা ছাড় দিয়েছেন কারণ তাদের নাম হচ্ছে আহলি কিতাব বুঝা গেছে তাদের ক্ষেত্রে আল্লাপাক ছাড় দিয়েছেন আল্লাপাক তাদের ক্ষেত্রে ছাড় দিয়েছেন সেই জন্য খ্রিস্টান বিয়ে করা খ্রিস্টান মেয়ে বিয়ে করা যায় ছেলে ছেলেকে মেয়ে দেওয়া যায় না মুসলিম মেয়ে তারপরেও আল্লাপাক বলেছেন যে মহসেনাথ হইতে হবে মানে সতী সাধ্য হইতে হবে চরিত্রহীন খারাপ চরিত্র না যে বেহায় বেপরদা ঘুরে বেড়াচ্ছে আপনার সাথেও ঘুরছে বিয়ে করছে আপনাকে ন্যাশনালিটি দেওয়ার জন্য আরো কারো সাথে ঘুরছে এরকম মেয়ে নয় হ্যাঁ তারপরে আপনাকে নিশ্চিত হইতে হবে ছেলেগুলি আপনি আপনার কন্ট্রোলে রেখে মুসলিম বানাইতে পারবেন যদি না তার ক্ষমতা বেশি থাকে আপনি কাপুরুষ ওই পশ্চিমা দেশে ন্যাশনালিটি নেওয়ার জন্য বিয়ে করছেন ছেলেগুলিকে সাথে করে নিয়ে যাবে খ্রিস্টান বানাবে তো এরকম বিয়ে করা যায় নাই আর মুশরেকদের ক্ষেত্রে বুদ্ধিস্ট বা হিন্দু মুশরেকদের ক্ষেত্রে আল্লাপাক ছাড় দেননি কারণ মুশরেক আহলে কিতাবের তুলনায় তাদের বিধিবিধানে বেশ কিছু পার্থক্য আছে বেশ কিছু পার্থক্য আছে বিবিএ এম বিএ ইত্যাদি এসব পড়া যে কোনো দুনিয়ার পড়া যেই পড়াগুলি মুসলিম জাতির কাজে লাগতে পারে মুসলিম জাতি কাফের মহতাজ নয় এখন একটা ব্যবসা চালাইতে হবে এখন ইউরোপ আমেরিকা থেকে লোক না আসলে আপনার ব্যবসা চলবে না এখন চায়না থেকে অথবা জাপান থেকে লোক না নিয়ে আসলে বাংলাদেশে একটা বিজনেস চলবে না এটা তো যাই না এইভাবে করা এরকম হয়ে থাকা মুসলিমদেরকে সেই জন্য ফার্জে কেফায় এরকম পড়া তার আগে শরীয়ত পড়া ফার্জে কেফায়া শরীয়তের বড় বড় আলেম হওয়া এটা ফার্জে কেফাই এক নম্বরে আর তারপরে দুই নম্বরে মেডিকেল কারণ এলার চিকিৎসা বেশি প্রয়োজন তারপরে আত্মার চিকিৎসার জন্য দিনে আলেম বড় আলেম করা ফার্জে কেফাই এক নম্বরে দুই নম্বরে শরীরের চিকিৎসার জন্য আরোগ্য রোগের আরোগ্যের জন্য শরীরের রোগের শারীরিক রোগের আরোগ্যের জন্য মেডিকেল পড়া তারপরে দুই নম্বর ফার্জে কেফাই তারপরে ইঞ্জিনিয়ারিং আর দুনিয়ার যেসব পড়া ব্যবসা বিজনেস ইত্যাদি ম্যানেজমেন্ট এগুলি পড়া ফরজে কেফা বলা যেতে পারে যতটাতে দেশের কাজকর্ম চলে যায় কাফেরকে না নিয়ে এসে ওপর পদে বসাইতে হয় কাফেরকে বসাইলো আর আর মুসলিমরা লেবারি করছে এটা পছন্দনীয় না এটা ভালো নয় এটা এক শ্রেণীর গোলামি যেন সেই জন্য এই গোলামি থেকে মুক্ত হইতে হবে এই জন্য কিন্তু আপনার দুটা তিনটা ছেলে এই তিন নম্বর চার নম্বর ফার্জি ক্যাফের জন্য বিজনেস পড়াচ্ছেন ম্যানেজমেন্ট পড়াচ্ছেন ইঞ্জিনিয়ারিং করছেন আর এক নম্বরটাই করেন না দিনের দিনের বড় আলেম তৈরি করতে হবে একটা ছেলেকে বড় দিনের আলেম করেন দুটো ছেলেকে তারপরে আপনি যদি ইঞ্জিনিয়ারিং করেন ডাক্তার করেন আপনি বিজনেস পড়েন কোনো দোষ নেই হ্যাঁ এই জন্য মেয়েদের ডাক্তারির ক্ষেত্রটা আছে সেই ক্ষেত্রে সেপারেট করেন মেডিকেল কলেজ করেন মহিলা আজকাল প্রাইভেট অনেক মেডিকেল কলেজ খুলছে আর বড় বড় অঙ্কে ডোনেশন নিচ্ছে আঠারো লাখ বিশ লাখ ত্রিশ লাখ টাকা ডোনেশন দিয়ে পড়াচ্ছে মেয়ে শুধু যদি মহিলা মেডিকেল কলেজ খোলা যায় আরো বেশি ডোনেশন দিয়ে পড়াবে আজকাল অনেক পয়সাওয়ালা মুসলমান আছে খুলে না কেন হ্যাঁ বাতিলের জন্য বিক্ষোভ আর মিছিল আর মারামারি আর কত কি করছে আর এই ন্যায্য অধিকারের জন্য সরকার কাছে দাবি দেওয়া কোনো রাখে না নিজেরা মেডিকেল কলেজ অনেক পয়সাওয়ালা আছে দেশে কিন্তু খাঁটি মমিন হবে তাইলে তো এই পয়সাগুলিকে কাজে লাগে আল্লাহ নিয়ামতকে তো জন্য মেডিকেল কলেজ খুলুক ফেসবুকে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক হয়েছে কোন মেয়ের সাথে বিবাহর আগে কোন সম্পর্ক থাকা অতিরিক্ত কথা বলা প্রয়োজনের সাথে যোগাযোগ করা এটা হারাম টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি হারাম অলা তাকার বুঝছেন না এগুলো জেনার কাছে যাওয়া মাঝে মাঝে টেলিফোন করা বল এটা জেনার কাছে যাওয়া এটা একদিন ওর সাথে রসিকতা আমোদ ফুর্তি করা আর তারপরে দেখা সাক্ষাতের সুযোগ আর তারপরে কত কি করিয়ে দেবে শয়তান এইভাবে এই জন্য আল্লাহর কাছে তোবা করেন আল্লাহকে ভয় করেন যে এই অবস্থায় মরে গেলে আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন না জবাবদেহি করতে হবে এবং আপনি টেলিফোন নাম্বারটা পাল্টে দেন ভালো পরামর্শ যে হইতে পারে যে আপনি টেলিফোন করছেন না কিন্তু ওই দিক থেকে বিরক্ত করা শুরু করেছে এটা হয় কারণ ও তো ফেসে গেছে জালে ফেসে গেছে আর মহিলা তো আরো দুর্বল মনের দিক থেকে সুতরাং ও একবার যে জালে ফেসে গেছে আবু জান বাঁচছে না ওর আর এই ইস্কের রোগ এটাকে বলা হয় আরবি ভাষায় ইস্ক প্রেমের ব্যাধি মারাত্মক ব্যাধি এতে মানুষকে সর্বনাশ করে দেয় আর মহিলারা মেয়েরা এই ক্ষেত্রে বেশি দুর্বল সেই জন্য আপনি আপনার টেলিফোন চেঞ্জ করে দেন যোগাযোগ বন্ধ করে দেন বা ফেসবুকে আপনার ওইটা ওইটা ক্যান্সেল করে দিয়ে ক্লোজ করে দেন যাতে করে আপনার সাথে আর যোগাযোগ না করতে পারেন আল্লাহর কাছে তবা করেন দু চার দিন কষ্ট হবে আর যখনই কষ্ট হবে ঘুম আসছে না বেশি বেশি জিকির আজকার করেন বেশি বেশি তবাইস্তেফার করেন আল্লাহকে ডাকেন কোরআন তেল করতে থাকেন দেখবেন যে দু চার দশ দিন পরে অন্তর থেকে সেটা মুছে যাবে অন্তর থেকে এই অবৈধ হারাম প্রেম মুছে যাবে থাকবে না প্রথম দিকে কষ্ট হবে যে কোনো বদ অভ্যাস থেকে মুক্ত হলে প্রথমে কষ্ট হয় যে কোনো বদ অভ্যাস ছাড়তে হলে প্রথমখানে কষ্ট হয় ধূমপান ছাড়েন জর্দা ছাড়েন যে কোনো খারাপ অভ্যাস ছাড়েন এমনকি ভালো অভ্যাস ছাড়তেও কষ্ট হয় চা খাও সকাল বিকাল সকাল বিকাল চা খাওয়া যদি অভ্যাস থাকে আর হঠাৎ চা খাবো না মাঝে মাঝে একটু পরেশানি লাগবে যে কি রে ক্লান্ত যেন হয়ে যাচ্ছে চা আসে না খাই খাই মিটে না মনে হচ্ছে আসতে অফিস আসতে কাপ চা আসবে ভালো লাগবে কফি আসবে তো অথচ এগুলো খুব খারাপ অভ্যাস নয় জায়েজ অভ্যাস তারপরও সেটা ছাড়তে প্রথমখানে একটু কষ্ট লাগে কিন্তু দু চার দিন ছেড়ে দিলে কোনো ব্যাপার না আমাদের এখানে সবকিছু থাকলে এমন করেছে মাঝে মাঝে দু তিন দিন চলে যায় জন্য চাই না কখনো খাদেমদার কাছে চা চাইতে যায় না যদি নিজে থেকে দিয়ে দিল ঠিক আছে দুইবারে বেশি সকালে একবার বিকালে একবার দুইবারে বেশি যদি আসে তখন না আর চাই না দুদিন তিন দিন চাইও না চাইও না কখনো চাই না কারণ চাইলে অভ্যাস হয়ে যাবে ডেলি তখন মনে হবে যে না আসর পরে এসে যেন ভালো লাগছে না সকালে এসে যেন ভালো লাগছে না এই জন্য ওই ওই ওই রাস্তায় বন্ধ জায়েজের ক্ষেত্রে যাতে করে নিজেকে কন্ট্রোলে রাখা সম্ভব হয় হ্যাঁ নফসের গোলামি না করে হ্যাঁ নিজের গোলামি নিজে না করে আল্লাহ পাকের গোলামি করতে অভ্যস্ত হন দেখবেন পাপ থেকে মুক্ত হয়ে যেতে পারবেন যখন মানুষ যখন নফসের গোলামি শুরু করে নিজের গোলামি নিজেই করে তখন বন্দী হয়ে যায় নিজের কাছে নিজের নফসের কাছে নফসে আম্মারার কাছে পাপিষ্ট হ্যাঁ, মনের কাছে তখন সে গোলাম হয়ে যায় বন্দী হয়ে যায় ছুটতে পারে না আর ছাড়তে পারবো না ওই মেয়েটিকে আমি এর থেকে আমি আর মুক্ত হইতে পারবো না জর্দা তামাক ছাড়তে পারবো না বিড়ি মানে ছাড়তে পারবো না মৈথন ছাড়তে পারবো না সব ছাড়তে পারবেন আল্লাহর গোলামি হ্যাঁ করতে হবে দুনিয়ার সমস্ত গোলামি থেকে বন্ধনকে ছিঁড়ে ফেলতে হবে আমি কারো গোলাম না আল্লাহ পাকের গোলাম পাগড়ি সন্ন্যত নাই টুপিও সন্ন্যত নাই পাগড়িও সন্ন্যত নাই পাগড়ি পাগড়ি আরবরা করত জাহিলিয়াতের যুগে মুসলিমরাও পড়েছেন নবী এর বিরোধিতা করেননি এটা হচ্ছে তাদের অভ্যাস আদাত এবাদাত নয় তবে নবী সাল্লাম আদাত অভ্যাসগত যেসব কাজ করেছেন সেটাও যদি আপনি নেকির নিয়তে করেন যে নবী সাল্লাম এইরকম করেছেন শুধু আমি ওই রকমই করবো তো আশা করি নেকি পাবেন কিন্তু সেটা এবাদাত নাই যেমন নবী সাল্লা সাল্লাম চুল রেখেছেন বড় করে মধ্যখান দিয়ে সিথি করে দুই দিকে চুল করে দিয়ে চুল রেখেছেন বড় চুল কিন্তু এটা সুন্নত নাই বাবরি চুল আমাদের দেশে মোল্লাদের সুন্নত আসলই সুন্নত নয় এটা যদি এটা সুন্নত হতো তাহলে প্রমাণ করতে হবে যে এই সুন্নতের অনুসারী সবচেয়ে বেশি হইতেন আউ ওমার উসমান আলী কোথায় তারা এই সন্ন্যত পালন করেছেন বলতে পারবেন যে তাদের চুল ওইরকমই ছিল বরং আমাদের তবলিগি ভাইরা বলে যে আলী রাজি আল্লাহ জানাবাতে কোনখানে চলে পানি পৌঁছান না ওই ভাই নাকি সবসময় মাথা মুন্ডন করে রাখতেন এ কথা মশুর আছে তাদের কাছে যদিও কথা ভুল যদিও কথা ভুল যে আলী রাজি আল্লাহ এই ফরজ গোসুলে চুল ভিজবে কি ভিজবে না এই ভয়ে নাকি সবসময় মাথা মুন্ডন করে থাকে আমাদের তবলিগি হুজুররা এইসব বয়ান করে থাকে কথা বলছেন তাহলে এটা যদি সুন্নতি হবে বাবরি চুল রাখা তাহলে তারা চুল রাখত আর এইটাকে সুন্নত মনে করে পালন করে অথচ হারাম জর্দা খাচ্ছে ওই বিষয় হারাম জর্দা খাচ্ছে লজ্জা লাগে না অধিকাংশ মৌলিক জর্দাদা পান খায় আর এদিকে এই চুল নিয়ে আছে চুলি সন্ন্যতে এবাদতই নয় এবাদতের সন্ন্যত নয় পাগড়ি সনাল এবা নয় এবাদা নয় তবে যেই সমাজে পাগড়ি চলে সেই সমাজে পাগড়ি পরার সমাজের লেবাস পোশাকের ক্ষেত্রে বিরোধিতা অপছন্দনীয় একটা কথা মনে রাখেন আপনি নতুন পোশাক যদি এমন পরিবেশে পরেন যেখানে কেউ পরে না এটা শহরাতের পোশাক হইতে পারে মানে খ্যাতির পোশাক যেটা নিষেধ করেছেন নবী সাল্লাহ খ্যাতির পোশাক সুডানি পাগড়ি যদি বাংলাদেশে পড়েন হ্যাঁ তাহলে আজব লাগবে আপনাকে সুদানি ওই ঢিলা ঢালা জুব্বা আর পোশাক তার সবাই আপনার দিকে তাকাবে তাই না এই জন্য এইরকম শোহরাত খ্যাতির লেবাস সবাই দেখলে অথবা বলবে যে আরে অমুক ওই যে ওই ওই অলা সুডান সুডানি পোশাক অলা নাম পড়ে যাবে আপনার এইরকম পোশাক আপত্তিকর এইরকম পাগড়ি আপত্তিকর এইরকম যে কোনো জিনিস সৌরাতের জিনিস এখন এই যে বিষ যে এখানকার খতিবরা জুমার দিনে পড়ছে বা ঈদের দিনে পড়ছে খতিবরা ঠিক না এই বিষটা এখানে তো ঠিক আছে এখানেও ঠিক আছে তাও আপনার পরিবেশ হিসেবে রাস্তাঘাটে পরে বেড়াবেন আপনি যখন তখন চলবে ঠিক আছে অনুষ্ঠানে বক্তব্যে অথবা জুমার জুমার দিনে ঈদের দিনে ঠিক আছে হ্যাঁ যেখানে রাস্তায় পড়ে বেড়ালে সবাই আপনাকে ওই যে ওই যে পড়ে থাকে না ওই লোকটা মানে মার খামারা হয়ে যাবেন অতি আপনি এইরকম নিষেধ করা হয়েছে হাদিস দেশে ওইটা পরে বেড়াইলে মানুষ ঠাট্টা করবে তো এইরকম পোশাক পরতে নেই যেখানে যেই রকম পোশাক সেটাকে ইসলামিক পোশাক করে নিয়ে পড়তে হবে ইসলামিক পোশাক করে পড়তে হবে পাঞ্জাবি পাঞ্জাবি যদি পাঞ্জাবি পাঞ্জাবি পান কিন্তু ইসলামিক করে টাকা নিচে করে নেয় হ্যাঁ লজ্জাস্থান ঢাকে ঢিলা ঢালা থাকে হ্যাঁ আর এইরকম পোশাক পরতে হবে যেখানে যে পোশাক রয়েছে যেসব এলাকায় জুব্বা চলে না বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ ভালো আপনাদের সমাজে জুব্বা চলে কিন্তু ভারতে সমস্যা এই জুব্বা পরে জুব্বা পড়লে কুকুরও চিৎকার করবে আর মানুষ কুকুরও চিৎকার করবে কথা বলছে জুব্বা পরে চললে আল্লাহ যে কুকুরকে কুকুর করেছে ওটাও চিৎকার করবে আর মানুষ কুকুর চিৎকার করবে আপনার হই হই হই শুরু করে দিবে তাহলে এইরকম পরিবেশে জুব্বা পড়া আসলে ঠিক নাই তবে হ্যাঁ বাড়ি থেকে মসজিদে যাবেন জুমাটা পড়ার জন্য ঈদটা পড়ার জন্য চলতে পারে ঈদের দিন এর দিন আমাদের ভাই একটা জোরে প্রশ্ন করেছে আমার আব্বা তাহাজ পড়তে উঠে আর শীতের দিনে ঠান্ডার দিন ঠান্ডা পানিতে উজু করতে কষ্ট হয় তো তেমন করা চলবে আমি বলছি তেমন করা চলবে না গরম পানি করে নেবে বাড়িতে আছে তো তো গরম পানি করে নিতে পারবে আপনার আম্মা বা যে সব বৌমারা আছে ওরা একটু পানি গরম করে দেবে হ্যাঁ গরম পানি করে নেবে ব্যবস্থা আছে সুতরাং গরম পানি করে নেবে তবে যদি হ্যাঁ গরম করার ব্যবস্থা নেই সফরে বা বাইরে বা গরম করার কথা ব্যবস্থা নেই আর খুব ঠান্ডা পানি প্রচন্ড শীত এই সময় যদি ঠান্ডা পানি ব্যবহার করে তো অসুস্থ হওয়ার আশঙ্কা আছে অথবা রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে তাহলে তেমন চলবে তাহলে তেমন চলবে জি আমর ইবিন আসরাজি আল্লাহ ওই রকম একবার তেমন করে নামাজ পড়েছে খুব প্রচন্ড শীতে তো নবিসামের কাছে অভিযোগ করা হলো তো নবী জিজ্ঞেস করলেন যে তুমি এই কাজ কেন করেছো বলছে আল্লাহ তো কোরআনে বলেছে আল্লাহ তাকতুল আনফুসাকে তোমার আত্মহত্যা করিও না আর আমি এই ঠান্ডাকে খুব ভয় করেছি মরে যাবো আমি ঠান্ডাতে যদি উজু করি গোসল করিতাম গোসল করি তাহলে তো নবী সাল্লাম কিছু বলেননি তাকে তার মানে নবী অনুমোদন দিয়েছে এই জন্য এই ক্ষেত্রে ছাড় আছে প্রচন্ড শীত হলে একজন যুবক ৩০ বছর বয়স সচ্ছল কিন্তু বলছে বাড়িঘর না করে আমি বিয়ে করব না এই ক্ষেত্রে তার জন্য বলবো যে যদি বিয়ে না করার কারণে গুনাহার সম্ভাবনা থাকে গোনা হয়ে যাচ্ছে অথবা হওয়ার সম্ভাবনা গোনা যেমন হস্তমিথন হয়ে যাচ্ছে গোনা মানুষ শুধু নজরটা শুধু মেয়ে দেখলে ওইদিকে যায় হ্যাঁ হ্যাঁ একটু কথা বলতে চাচা তোমার খালা তোমার মামা তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে একটু একটু কথা টথা বলি তাই একটু সব গোনা বলছেন যে বড় জেনা এইগুলো যদি হয় তাহলে তার জন্য বিয়ে করা জরুরি যুবক হয়েছে সাবালক হয়েছে বিয়ে করবে বিয়ে করবে ঘর বাড়ি হোক আর নাই হোক হম আর যদি দেখা যায় যে না এইরকম কোন গুনহা নেই ওই রকমের তার মানে জন্য এই বিনা বিবাহে থাকাটা গুনহার আশঙ্কা তাতে নেই বা গোনহার সম্ভাবনা নেই তার জীবনে তাহলে সে ঘর বাড়ি বানাইতে পারে যদি মনে করে তবে তারপরে উত্তম হচ্ছে বিবাহ যুবক মানুষদের জন্য তাড়াতাড়ি বিবাহ করা কারণ অনেক সময় মানুষ নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না হয়তো বলছে যে আমার দ্বারা গোনা হয় না বা গোনা হবে না কিন্তু হঠাৎ করে গোনায় পড়ে গেল হঠাৎ করে গোনায় পড়ে গেল আর এমন হয়ে গেল যে আর ছাড়তে পারছে না এরকম হয়েছে যেমন আমাদের দেশে বলে যে পায়ে দাঁড়াইবে কেমন পর্যন্ত পায়ে দাঁড়াইতে পারবে না সারা জীবন বেচারা এরকম থেকে